তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে তবলিগি তবলিগি চলে কাটরি মাথায় পুটলি হাতে ডেক পাতিলার ডেকচি সাথে মাথায় পুটলি হাতে ডেক পাতিলার ডেকছি সাথে কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে শহর কি বা গ্রামের মানুষ গরিব ধনী নেই কোনো দোষ শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে তাবলিগি তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে এই হলো ভাই তাদের নিয়ম খাচ্ছে না কেউ অধিক বা কম সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে তাবলিগ চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগি तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले মসজিদে মসজিদে হয় তারা মেহমান থালা বাটি কম্বল লয়ে শীত কি বা গরমে অসুবিধা চরমে খুশি মনে নেয় তারা শয়ে পথে পথে হেঁটে যায় সারা দিন কেটে যায় মানুষের পিঠে হাত বুলিয়ে ইমানের কথা বলে মেহনত কৌশলে দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে সুমধুর বয়ানে হৃদয়ে বয়ে আনে সততা আদর্শের শিক্ষা সত্যের পরিচয় হয় তাতে বিনিময় প্রাণে প্রাণে ইমানের দীক্ষা তবলিগ তবলিগ চলে তবলিগ তবলিগ চলে তবলিগি তবলিগি চলে চলে তবলিগি তবলিগি চলে চলে তবলিগি চলে চলে চলে চলে চলে চলে চলে চলে চলে তুরাগ পারের ইজতেমায় লক্ষ মানুষ হাত উঠায় তুরাগ পারের মায় লক্ষ মানুষ হাত উঠায় চোখের পানি যায় ঝরে মহান প্রভুর দরবারে চোখের পানি যায় ঝরে মহান প্রভুর দরবারে সঙ্গোপনে কাটতেশির বদ্দিনী আর গুমরাহির যাই ছড়িয়ে বিশ্বময় লক্ষ্য তাদের বিশ্বজয় তাবলিগি শহর নগর বন্দরে ময়দানে আর অন্দরে হকের দাওয়াত দেয় তারা পথ খুঁজে পায় পথারা তাবলিগি তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে চলে রাশিয়া চীন জাপান ফ্রান্স হিন্দুস্তান আমেরিকা ব্রিটেনের শিকড়ে শিকড়ে দেখি হতবাক দিন ইমানের ডাক চুপি চুপি ঢুকে যায় কি করে এভাবেই একদিন বাতিল হবে বিলীন হকের গাইবে গান সকলে যত হোক আধুনিক আসবে দুনিয়া ঠিক দাড়ি টুপিওয়ালাদের দখলে আইফেল টাওয়ারটা ভেঙে যাবে একদিন হোয়াইট হাউসের ভিত কাব্যে বাকিং হামের দ্বার হবে ঘর আল্লাহর দিকে দিকে ইসলাম জাগবে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी चले तबलीगी तबलीगी चले चले तबलीगी तबलीगी चले चले तबलीगी तबलीगी चले तबलीगी चले तबलीगी तबलीगी चले तबलीगी चले तबलीगी तबलीगी चले चले দিন তবলিগ চলে